আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফেরেস্তা মণ্ডলী এক দলের পেছনে আর একদল আগমন করেন একদল ফেরেস্তা রাতে আসেন আর একদল ফেরেস্তা দিনে আসেন তারা ফজর ও আসরের সালাতে একত্রিত হয়ে থাকেন অতপর যারা তোমাদের নিকট রাত্রি কাটিয়েছিলেন তারা আল্লাহর নিকট ঊর্ধ্বে চলে যান তখন তিনি তাদেরকে মানুষের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেন অথচ তিনি তাদের চেয়ে এ ব্যাপারে সবচেয়ে অধিক জ্ঞাত আছেন তিনি বলেন তোমরা আমার বান্দাদেরকে কি হালতে ছেড়ে এসেছো উত্তরে তারা বলেন আমরা তাদেরকে সালাতরত অবস্থায় ছেড়ে এসেছি আর আমরা তাদের নিকট সালাতরত অবস্থাতেই পৌঁছেছিলাম